আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়ালমুরসালিন নবীনা মোহাম্মদ ওয়াল আলিহি ওসাহবে ওমান তাবিয়াহম বেহসানিন ইলা ইয়মিদ্দিন আম্মাবাদ পৃষ্টি বাংলার নিয়মিত দার্সে হাদিস দর্শক শ্রোতা আপনারা নিয়মিত দেখছেন এবং এর দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন ঈদের সালাদ নিয়ে আমাদের আলোচনা চলতেছে এখানে আমরা ইতিমধ্যে বেশ কিছু ঈদ সংক্রান্ত মাসাইল কিছু বিধান আপনাদের কাছে আমরা পেশ করেছি আপনারা নিঃসন্দেহে উপকৃত হয়েছেন তাই বাকি দার্সে হাদিসের মাধ্যমে ঈদের মাসলা মাসাইল বিধান জানবেন এটা আমাদের আপনাদের কাছে প্রত্যাশা আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমাদের দার্সে হাদিস শুনুন জীবন গড়ন দুনিয়া আখরাতে কল্যাণ আপনাদের আসুক এটা হল আমাদের প্রত্যাশা আল্লাহর কাছে দোয়া বৃষ্টি ঝড় তুফান বা ঈদগাহ নাই বা থাকলেও ব্যবস্থা করার সুযোগ নেই এমন যদি হয় যে কোনো প্রিয়জনে ঈদগাহে না গিয়ে যদি মসজিদের সালাত আদায় করে আদায় হয়ে যাবে তবে সুন্নত হলো ঈদগাহে ফাঁকা মাঠে খালি ময়দানে আকাশের নিচে ধনী গরিব ছোট বড় শিক্ষিত অশিক্ষিত সবাই একসঙ্গে আল্লাহর দরবারে হাজির হয়ে তারা এইখানে আরাধনা করবে ঈদের সালাত আদায় করবে এই যে সম্মতা ইকুয়ালিটি মুসলমানদের সেদিন আনন্দ করবে এটাই তো হলো উদ্দেশ্য একটা তাদের সম্মিলন বছরের দুইটি সম্মিলন তারা করে থাকে বিভিন্ন আনাচে কানাচে আর মহাসম্মিলন হয়ে থাকে সেই আরাফাতের ময়দানে মহা এক সম্মেলন সারা পৃথিবীর কিছু কিছু মানুষ এক জায়গাতে হয় তাহলে আমরা এক জায়গায় হই প্রতিদিন পাঁচ অক্ত সালাতে আমরা সপ্তাহে একাত্রিত হয় জুমার সালাতে ঈদের সালাতে বছরে দুইবার হই জীবনে একবার আমরা আরাফাতের ময়দানে গিয়ে হই আর মনে রাখতে হবে একদিন সমস্ত মাসনুষকে কেমতের মাঠে হাসরের মাঠে উঠে দাঁড়াতে হবে সবাক একসঙ্গে নারী পুরুষ ছোট বড় সবাকে সেই দিনের কথাও আমাদের ভাবা উচিত এজন্যে ঈদ থেকে আমরা শিক্ষা নিব ঈদ মুসলমানদের ঈদ এই ঈদ করতে গিয়ে আমরা অমুসলমানদের কোনো কালচার কোনো কৃষ্টি কোনো কাজ কোনো প্রোগ্রাম আমরা করে আমাদের ঈদকে নষ্ট করে দেব না মুসলমানদের ঈদকে কোনো অমুসলিমের ঈদ বানিয়ে দিব না এটাই তো হবে আমাদের করণীয় এটাই হবে আমাদের আল্লাহ রাসুলের সুন্নতের জীবন গড়ার আমাদের আশা ও আকাঙ্ক্ষা তাহলে প্রয়োজনে মসজিদে ঈদের সালাদ আদা করা যাবে বা মসজিদ না হলে কোনো যদি বড় কোনো জায়গা হয় কোনো প্ল্যাটফর্ম হয় বা কোনো হলরুম হয় মসজিদ যদি সম্ভব না হয় সেখানেও আদা করা যেতে পারে নিঃসন্দেহে এ পর্যন্ত আমরা দর্শক শ্রোতা ঈদের সালাদ নিয়ে দুই ঈদের বিষয় নিয়ে বেশ কিছু আমরা বিধিবিধান আপনাদের কাছে পেশ করতে আমরা পেরেছি এজন্যে আমরা নিজেরা যেমন আনন্দ বোধ করছি আপনাদেরও আনন্দ বোধ করার জন্যে আমরা আপনাদেরকে আবেদন জানাচ্ছি আসুন না এইভাবে ধীরে ধীরে একটি দুইটি করে হাদিস আমরা দাস দিয়ে ইতিমধ্যে কিন্তু আমরা প্রায় চারশো উননব্বইটি হাদিস আমরা শেষ করে ফেলেছি এবার অন্য একটা নতুন অধ্যায়ে আমরা এবার আসছি সালাতের পর্বে বেশ অনেকগুলি অধ্যায় ছিল এবার পনেরো নম্বর অধ্যায় বাব সালাতিল কুসুফ কুসুফ বলা হয় সূর্যগ্রহণকে আর খসুফ বলা হয় চন্দ্রগ্রহণকে আল্লাহ নবী আলি সালাতাম চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ লাগলে তিনি সালাত আদায় করতেন এই সালাত এই সুন্দরটা আজ আমাদের মধ্য থেকে অনেকটা বিদায় নিয়েছে বলা যেতে পারে সূর্যগ্রহণ লেগেছে চন্দ্রগ্রহণ লেগেছে বা লাগবে পেপার পড়ে ওই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ দেখা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই আল্লাহ নবী আলিসাল্লাম সূর্য বা চন্দ্রগ্রহণ লাগলে দেখা নিয়ে ব্যস্ত হতেন না তিনি সলাত আদায় করার জন্য ব্যস্ত হয়ে যেতেন তাহলে আমাদের জন্য কি গ্রহণ দেখা নাকি সলাত আদায় করা তাহলে আমরা এই সুন্দরটাকে পুনর্জীবিত করা দরকার সূর্যগ্রহণ লেগেছে সূর্য চন্দ্রগ্রহণ লেগেছে কোথাও কোনো সালাত আদায় করার যদি না করে তাহলে এটা রাসুলের সুন্দরটাকে বিলীন করে দেওয়া হলো জন্যে আমরা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের যদি পেপার পত্রিকার মাধ্যমে অগ্রিম জানতে পারি কোন সময় কখন হবে তাহলে আগে থেকে আমরা মুসল্লিন যারা যারা নামাজি যারা মসজিদের মুসল্লি তাদেরকে আমরা জানিয়ে দিব আগামীকাল চন্দ্রগ্রহণ লাগতে পারে অমুক সময় তখন আপনারা আসবেন সালাত আদায় করা হবে এই সালাতের পদ্ধতি নিয়ে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে যার সবচাইতে বিশুদ্ধ হাদিস হলো কি যে দুই রাকাত সালাত আদা করতে হবে দুই রাকাত সালাত আদা কিভাবে হবে প্রত্যেক রাকাতে দুইটা করে রুকু হবে আর দুইটা করে সেজদা হবে ইমাম সাহেব তকবির দিয়ে আল্লাহ আকবর বলে সরাত শুরু করে সুরা ফাতেহা একটা লম্বা সুরা পাঠ করবেন লম্বা এরপরে রুকু করবেন লম্বা করে এরপরে উঠে গিয়ে আবার সুরা ফাতেহা পাঠ করবেন এবং আগের কেরাতের চাইতে একটু ছোট করে আবার কেরাত করবেন লম্বা করে এরপরে রুকু করবেন তাহলে এক রাখাতে দুইটা রুকু হয়ে গেল সামি আল্লাহ হামিদা বলে উঠে এরপরে দুইটা সেজদা করবেন এক রাকাত হয়ে গেল অনুরূপ ভাবে আবারও আরো এক রাকাত সালাত আদায় করবে প্রথম সুরা ফাতেহা পাঠ করে কেরাত করবেন যে কেরাতটা প্রথম রাকাতের চাইতে ছোট হবে এরপরে রুকু করবেন প্রথম রাকাতের চাইতে রুকুটা ছোট হবে এরপরে আবার সামি আল্লাহ হামেদা বলে সুরা ফাতেহা পাঠ করে আবার কেরাত করবেন তুলনামূলক আগেরটার চাইতে যেটাই পরে আসবে সেটা ছোট হবে এইভাবে দুইটা করে রুকু প্রত্যেক রাকাতে এবং দুইটা করে সেজদা দুই রাকাত সালাতুল কুসুফ বা খুসুফ আদা করবে কুসুফ সাধারণত সূর্যগ্রহণকে বলে আর খুসুফ বলে চন্দ্রগ্রহণকে তবে খুসুফ চন্দ্রগ্রহণকেও বলা যেতে পারে আর সূর্যগ্রহণকেও খুসুফ বলা যেতে পারে হাদিসে যেটা এসেছে তাহলে আমরা এই সালাদটা রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নত কেন পড়ব আমরা হাদিসের আলোকে আমরা জানার চেষ্টা করি ওয়ানিল মুগিরাত ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ইন কাসাফাতি শামসু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা মাতা ইব্রাহিম মহিরা বিন থেকে বর্ণিত তিনি বলেন যে যেই দিন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সন্তান ইব্রাহিম যিনি মারিয়া কিবতিয়ার পেট থেকে ভূমিষ্ঠ হয়েছিলেন মারিয়া কিবতিয়াকে মিশরের বাদশাহ মোকাউকেস তার কাছে যখন আল্লাহ নবী চিঠি লিখলেন দাওয়াত করলেন ইসলাম গ্রহণ করো তো মোকাউকেস ইসলাম গ্রহণ না করে আল্লাহর নবীর জন্য একটা দাসী পাঠিয়ে দিলেন মারিয়া কিবতিয়া আল্লাহ নবী আলিসালামের কাছে গিফট পাঠিয়ে দিলেন আল্লাহ নবী সেই গিফট গ্রহণ করলেন এবং দাসী স্ত্রীর মতো ব্যবহার করা জায়েজ রয়েছে তাই তার পেট থেকে সন্তান গ্রহণ করলেন কে ইব্রাহিম ইবনু মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম তার জন্ম হয়েছিল নবম হিজড়িতে তিনি দশম হিজড়ির সওয়াল মাসে মারা যান তখন তার বয়স ছিল আঠারো মাস সরি আঠারো মাস এই আঠারো মাস বয়সে তিনি মারা যান আর সেই দিনই ভাগ্যক্রমে কি হয়েছিল সূর্য গ্রহণ লেগেছিল বাকি অংশ আমরা একটা ছোট্ট বিরতির পরে পূর্ণ করব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ডাক্তার জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ পালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালামিয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইল কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের সমান সত্য ঈশ্বরকে যাচাই করার জন্য চারটি বৈশিষ্ট্য প্রথম হল আহাদ তিনি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 সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায় ওলামা আজ রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় চারদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝড়ে লন্ড ভন্ড রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের সুন্না পিচ্ছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র পিস টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল তৌহিতের প্রচার কালিমার আবেদন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসলাম আপনাদের দার্সে হাদিসের বাকি অংশ পূর্ণ করার জন্য বিরতির আগে আমরা বলছিলাম মুগিরা বিন সোবা রাজিয়াল্লাহ তালন হাদিস যে আল্লাহ নবী আলিসালাতামের সন্তান ইব্রাহিম যেদিন মারা গেলেন সেদিন সূর্য গ্রহণ লেগেছিল এর আগে আমরা জেনে নিই আল্লাহ নবী আলিসালাতামের তিনটি ছেলে সন্তান হয়েছিল একটা হলো কাসেন আর আবদুল্লাহ যারা দুইজন খাদিজা রাজিয়াল্লাহ তালাহর পেট থেকে জন্মগ্রহণ করেছিল আর একজন হলো ইব্রাহিম যিনি জন্মগ্রহণ করেছিলেন মারিয়া কিপ্তির পেট থেকে এই তিনজন হলো রাসুস ছেলে আর মেয়ে হলো চারজন আর চারজনেই খাদিজা বিনতে খোয়াইলিদের পেট থেকে হয়েছিল একজন ছিলেন জাইনাব রোকাইয়া অম্মে কলসাম ফাতেমা এই চার মেয়ে ছিল আল্লাহ নবী আলিসালামের সন্তানের মধ্যে তিনজনেই ছোটকালেই মারা গিয়েছিলেন ইব্রাহিম রাসুসাল্লামের সন্তান যখন তার বয়স মাত্র আঠারো মাস তখন তিনি মারা যান ভাগ্যচক্রে ওই দিনেই সূর্যগ্রহণ লাগে ইব্রাহিম মানুষরা বলা বলি করতে লাগলো ইব্রাহিমের মৃত্যুর জন্য আজকে সূর্যগ্রহণ লেগেছে জাহিলিয়াতের যুগে মনে করা হতো কোনো একজন বড় ফ্যামিলির কেউ মারা গেলে কেউ জন্মগ্রহণ করলে সূর্য গ্রহণ লাগে এরকম তারা জাহিলিয়াতের জমানায় ধারণা করতো তাই তারা বলতে লাগলো যে আসলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ছেলে ইব্রাহিম মারা গিয়েছে তাই আজকে সূর্যগ্রহণ লেগেছে ফাঁকা আলা রাসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ নবী তাদের উত্তরে বললেন ইন্না শামসাওয়াল কামারা আয়াতান মিন আয়াতিল্লাহ জেনে রাখো তোমরা নিশ্চয় সূর্য এবং চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের দুইটি নিদর্শন লায়ন মৌতি আহাদিন ওয়ালা আলী হায়াতি সূর্য এবং চন্দ্র গ্রহণ কাউরি মৃত্যু বা কাউরি জন্মের সঙ্গে কোনো সম্পর্ক নেই মহানব্বুল আলমিন যখন চান তখনই এই সূর্য এবং চন্দ্র গ্রহণ তিনি ব্যবস্থা করেন অন্য বর্ণে আছে যে এর মাধ্যমে আল্লাহ তার বান্দাদেরকে ভয় দেখাতে চান যে মহান আলমিন সূর্য এবং চন্দ্রকে তাদের স্বগতিতে চালান দৈনিক তাদের সুন্দর মতো আলো প্রদান করেন পৃথিবী এবং সূর্য বা সূর্য আর চন্দ্রের আবর্তন বিবর্তন আপন আপন তাদের কক্ষে যে ঘুরতেছে সুরা এসিন এসেছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্র তার আপন আপন কক্ষে ঘুরতেছে তাহলে সূর্য তার মতো ঘুরতেছে চন্দ্র তার মতো ঘুরতেছে পৃথিবী তার মতো ঘুরতেছে যেটা বর্তমান সায়েন্স প্রমাণ করেছে সেটা কোরআনের সায়েন্স আজ থেকে বহু বছর আগেই প্রমাণিত করে দিয়েছে সবাই আপন কক্ষ কক্ষ পথে ঘটতেছে তা আল্লাহ নবী আলাইসালাম বললেন এই দুটি আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুটি নিদর্শন আল্লাহ রব্বুল আলমিন মানুষকে ভয় দেখাবের জন্য যে মহান রব্বুল আলমিন সূর্য সৃষ্টি করেছেন এই সূর্যকে পরিচালনা করেন নিয়মিত তারা চলতে থাকে কক্ষপথে আবার এমন একটা সময় আসে যেই সূর্য বা চন্দ্র তাদের আলো আর দিতে পারে না এর প্রদক্ষিণ একে আবর্তন বিবর্তন করার যিনি ক্ষমতা রাখেন সেই মহানব্বুল আলমিন তোমাদের যে কোনো অবস্থার পরিবর্তন ঘটাতে পারে এত বড় সূর্য এত বড় চন্দ্র তার যদি অবস্থার পরিবর্তন ঘটে আরো থেকে যদি অন্ধকার হয়ে যায় তাহলে তোমাদেরও সুখ থেকে দুঃখ দুঃখ থেকে সুখ মহানব্বুল আলমিন ঘটাতে পারেন যে কিছু করতে পারেন এই জন্য আল্লাহ নবী আলিসালাম নিজের সালাত আদায় করতেন এবং এই দেখে আল্লাহ ভয় দেখান বান্দাকে কথা আমাদেরকে সাবধান করে দিয়েছেন ফাইদার আই তুমু হুমা ফাদুল্লাহ সাল্লু আল্লাহ নবী বললেন কেউ মরেছে কেউ জন্ম নিয়েছে এ কথা বলা প্রয়োজন নেই বরং যখন তোমরা সূর্য বা চন্দ্রগ্রহণ দেখবে ফাদুল্লাহ আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমাদেরকে বিপদ মুক্ত করো এর কারণে এর মাধ্যমে কোনো বিপদ সংকেত কিনা আমরা জানি না তাই আল্লাহর কাছে দোয়া করো অসাল্লু এবং সালাত আদায় করো তাহলে সূর্যচন্দ্র গ্রহণ দেখা নিয়ে আর বিজ্ঞানী থিওরি নিয়ে ব্যস্ত না হয়ে এটার উচিত হবে মুসলমানদের দোয়া করা সালাত আদায় করা যতক্ষণ পর্যন্ত সূর্য বা চন্দ্রগ্রহণ শেষ না হয়ে যাবে সালাত লম্বা করে আদা করতে থাকবে মত্তাবাকুন আলাই হালস ইমাম বুখারি মুসলিম বর্ণনা করেছেন অফি রেওয়ায় আলীল বুখারি বুখারির অন্য বর্ণায় রয়েছে হাত্তা তানজালিয়া যতক্ষণ পর্যন্ত সেটা উজ্জ্বল না হয়ে যায় অর্থাৎ সূর্যের আলো না ফিরে আসে চন্দ্রের আলো না ফিরে আসে অন্ধকার দূর না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তোমরা লম্বা করে সালাত আদায় করো সূর্য এবং চন্দ্র গ্রহণ আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শন সমূহের নিদর্শন এটা হলে আমাদেরকে সালাত আদায় করতে হবে দোয়া করতে হবে কেউ কেউ বলেছেন কিছু দান খায়রাত করা দরকার যাতে করে কোনো আপদ বিপদ না আসে কারণ দান সাদকা মানুষের আপদ বিপদ দূর করে দেয় এটা হবে আমাদের করণীয় হাদিস ফসল্লু আবু বাকরার হাদিস যেটা বুখারিতে বর্ণিত হয়েছে আল্লাহ ফসল্লু তোমরা সালাত আদায় করবে এবং আল্লাহর কাছে দোয়া করবে হাত তায়ান কাশিফা মা বেকুম যতক্ষণ পর্যন্ত তোমাদের এই বিপদ দূর না হয়ে যায় আল্লাহর এই আয়াত দূর না হয়ে যায় তাহলে লম্বা করে সালাত এবং দোয়া পড়া এটা হলো সুন্নত যদি কুসুফ বা খুসুফ চন্দ্র বা সূর্য গ্রহণ লেগে যায় ওয়ানাই আনহা আন্না নবী সাল্লা সাল্লামা জাহারাফি সালাত বেকেরা আতিহি আয়েশা রাজ্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী আলি সালাতাম সূর্য গ্রহণের সালাতে নামাজ পড়ার সময় কেরাত সশব্দে করেছেন জোরে জোরে পড়েছেন নীরবে নয় সশব্দে পড়েছেন ফসাল্লা আরবা রাকাতিন ফি রাকাতেইন আরবা সাজদাতিন আল্লাহর নবী আলিসালাম চারটা রুকু অর্থাৎ প্রত্যেক রাকাতে দুইটা করে রুকু করেছেন দুই রাকাতে ওয়ারবা সাজদাতিন এবং চারটা সেজদা করেছেন যে বর্ণাটা আমরা শুরুতেই বলেছিলাম যে আল্লাহ আকবার বলে সানা পাঠ করে এরপরে আলহামদ সুরা পড়ে লম্বা একটি সুরা পড়বেন এরপরে রুকু করবেন লম্বা লাড়িয়ে যাবেন স্বামী আল্লাহ হামেদা বলে এরপরে আবারও লম্বা কেরাত করবেন তবে আগের চাইতে একটু ছোট এরপর আবার রুকু করবেন তবে আগের রুকুর চাইতে ছোট হবে এরপরে দুইটা সেজদা করে এক রাকাত হয়ে গেল পরের রাখাতে আবারও তিনি লম্বা কেরাত করবে তবে আগের চেয়ে ছোট হবে এই কেরাত করে রুকু করে উঠে গিয়ে আবার সুরাফাতের সঙ্গে আবার কেরাত করবেন এরপরে আবার দুই সেজদা করে তাসাহত করে সালাম ফেরাবেন এই হলো চন্দ্র এবং সূর্য গ্রহণের সালাতের পদ্ধতি অত্যন্ত সহজ আমরা আশা করি এর পদ্ধতিটা আমরা জেনেছি বাকি থাকলো আমাদের আমল করা অবশ্যই আমরা আমল করার জন্য সচেষ্ট হব এটাই হবে আমাদের দায়িত্ব ও কর্তব্য এই হাদিসটি বোখারি মুসলিম বর্ণনা করেছেন ওয়াহাদ আলফজ মুসলিম এটা মুসলিম শরীফের শব্দ অফি রেওয়ায়াতিল্লাহ ইমাম মুসলিমের অন্য বর্ণায় রয়েছে ফাবা আসা মুনাদিয়ান ইউনাদি আসসালাতু জামিয়া মুসলিম শরীফের অন্য বর্ণে আছে আল্লাহর নবী আলিসালাম একজন আহ্বানকারীকে পাঠিয়ে দিলেন যখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ লেগে গেল বা সূর্যগ্রহণের কথা যেটা আমরা এখানে পাচ্ছি আল্লাহ নবী একজন লোককে বলেন যাও মানুষকে ডাকো কি বলে আসসালাত জামিয়া নামাজ একাত্রিত হও সলাদ কায়েম করা হবে কুসুফের গ্রহণের বা চন্দ্রগ্রহণের তাহলে আজান দিয়ে মানুষকে ডাকা যাবে না বা মাইকে বলবে সূর্যগ্রহণ লেগেছে এসে যাও না সুন্নত হলো জামিয়া জামিয়া এইভাবে একাধিকবার ডাকবে মানুষরা জানতে পারবে যে চন্দ্র বা সূর্য গ্রহণ লেগেছে তাহলে তারা এসে সবাই মিলে সালাত আদা করবে এটাই হলো সম্মত আহ্বান ওয়ানিবিন আব্বাস রাজি আল্লাহ তালা আনহুমা কাল ইন খাসাফাতি শামস আলা আহদে রাসুলিল্লাহ সাল্লাহ সাল্লাম আবদুল ইবন আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবীর যুগে সূর্যগ্রহণ লেগে গেল ফসাল্লাহ আল্লাহ নবী আলিসাল্লাম সালাত আদায় করলেন ফাকামা কিয়ামান তবিলান নাহবাম মিন কেরাত সুরাতিল বাকারা সুবহান বলছেন আবদুল্লাবিন আব্বাস আল্লাহর নবী সালাত আদায় করলেন কসুফে সূর্যগ্রহণের সুরা বাকারা সমপরিমাণ দাঁড়িয়ে তিনি লম্বা দাঁড়িয়ে সালাত আদায় করলেন সুম্মারাকা রুকুয়ান ইলান সুরা বাকারা অথবা সুরা বাকারার মতো এটুক লম্বা কেরাত করে তিনি রুকু করলেন লম্বা রুকু করলেন সুম্মারাফা এরপরে তিনি রুকু করে উঠে গেলেন আল্লাহ আকবর বলে ফাকামা কিয়ামান তবিলা এরপরে তিনি অনেক লম্বা দাঁড়িয়ে কেরাত করলেন অহুয়া দুন আল কিয়ামিল আউ্য়াল প্রথমবারে যটটুক দাঁড়িয়েছিলেন তার চেয়ে কিছুটা ছোট দাঁড়ানো দাঁড়ালেন সোম্মা রাখা রুকু আন তবিলান এরপরে তিনি লম্বা রুকু করলেন অহুয়া দুন আর রুকুল আউ্য়াল প্রথমবার রুকুর চাইতে দ্বিতীয়বার রুকুটা প্রথম রাকাতের একটু ছোট করলেন দীর্ঘ একটু কম হলো সুম্মা সাজাদা সুম্মা কামা কিয়ামান তবিলা এরপরে এক রাকাতে দুইটা রুকু করলেন এরপরে দুই সেজদা করে উঠে গিয়ে সুম্মা কামা কেয়ামন তবিলা এরপরে লম্বা দাঁড়িয়ে কেরাত করলেন ওহুয়া দুন আল কেয়ামিল আউ্য়াল প্রথমবারের কেয়ামের চেয়ে এই কেয়ামটা ছোট ছিল সুম্মা রাকা রুকুয়ান তবিলান এরপরে তিনি লম্বা রুকু করলেন ওহুয়া দুন আর রুকুল আউ্য়াল প্রথমবারের রুকুর চেয়ে এই রুকুটা ছোট হলো সুম্মা রাফা ফাঁকা আমা কেয়ামান তবিলা এরপরে আবার লম্বা দাঁড়িয়ে কেরাত করলেন তবে এর আগের এই একটু ছোট হলো সুম্মা রাকা রুকু আন তবিলা এরপরে আবার রুকু করলেন লম্বা করে আর রুকুল আউ্য়াল এর আগের রুকুর চাইতে এই রুকুটা কি হলো একটু ছোট হলো সুম্মা রাফা আসা এরপরে তিনি আবার রুকু থেকে লাস্ট উঠে গেলেন সুম্মা সাজাদা এরপরে দুইটা সেজদা করলেন এরপরে আত্মাহিয়াত দরুদ শরীফ অন্যান্য দোয়া পড়ে আল্লাহ নবীর সালাত শেষ করলেন কুসুফের সালাত সুম্মান সারাফ সালাত আদায় করে এবার তিনি ফিরে গেলেন ওয়াকাদ তাজাল্লাতি শামস তখন কিন্তু সূর্যের গ্রহণ দূর হয়ে গেছে সূর্যের যে কালো হয়ে গেছিল অন্ধকার এবার ফর্সা হয়ে গেল আবার না আসা আল্লাহ নবী আলাইসাল্লাম এই সালাতের পরে এবার খুতবা দিলেন মানুষকে ভাষণ দিলেন এই কেন হয় সূর্যগ্রহণ কেন হয় চন্দ্রগ্রহণ কেন হয় আল্লাহ কেন নিয়ে আসেন আমাদের দোয়া করতে হবে সারা তাদের করতে হবে এইভাবে আল্লাহ নবী খুদ্বাতে জন মানুষকে কি করলেন এই বিষয়টি জ্ঞাত করলেন এই বিষয়ে তাদেরকে অভিহিত করালেন আল্লাহ নবী আলহিসাল্লাম তাদেরকে অজনসিয়াত করলেন যেরকম হলে আমাদের কি করা দরকার তাহলে এই হাদিসের দ্বারা সালাতুল কুসুব বা সূর্য চন্দ্র গ্রহণের পদ্ধতিটা বিস্তারিত এখানে আমরা পেয়ে গেলাম এই হাদিসটি ইমাম বুখারি এবং মুসলিম বর্ণনা করেছেন এখানের শব্দ হলো ইমাম বুখারির অফিরে ওয়ালে মুসলিম সাল্লাহিনা কাসাফাত শামস সামানিয়া রাকাতিন ফি আর বাই সাজদাত মুসলিফের অন্য বর্ণে আছে যে দুই রাকাত সালাতে আটটা রুকু করেছেন অর্থাৎ প্রত্যেকটা রাকাতে চারটা করে রুকু দুই রাকাতে দুইটা করে সাজদা চারটা সাজদা আর আটটা রুকু অর্থাৎ প্রত্যেক রাকাতে চারটা করে রুকু করেছেন ওয়ান আলী নাজি আল্লাহ তালা আলু মিসলুদা আলেক আলী রাজিল্লাহ থেকে অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে ওয়ালাহান জাবের মুসলিম শরীফে জাবের থেকে বর্ণিত হয়েছে সাল্লাহ সিত্তারা কাতিন আর বাই সাজাদাত আল্লাহ নবী চার সে অর্থাৎ দুই রাকাত সালাত ছয় রুকুতে করেছেন অর্থাৎ প্রত্যেক রাকাতে তিনটা করে রুকু হয়েছে তবে সবগুলি হাদিসের মধ্যে আমরা একাত্রিত করলে এটাই পেয়ে যায় যে আল্লাহ নবীর যুগে একাধিকবার হয়েছে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ আর একাধিকবার একাধ রকম পড়েছেন এক একবার একাধ রকম পড়েছেন এমনটা কিন্তু আমরা পাই না বরং কেউ কেউ বলেছেন যে একবারেই গ্রহণ লেগেছিল তাহলে এর দ্বারা বুঝতে পারলাম যে তাহলে আমাদেরকে সবচেয়ে সহি পদ্ধতি যেটা প্রত্যেক রাকাতে দুইটা করে রুকু এটা হলো সবচেয়ে বিশুদ্ধ বোখারি মুসলিমের বর্ণনা বাকিগুলি তিন বা চার বা পাঁচ এই হাদিসগুলি তুলনামূলক ওটার চাইতে কমজোর বা ওটার চাইতে নিম্নমানের তাই আমাদেরকে সহি যেটা সবচেয়ে বেশি সহি সেটা আমরা আমল করার চেষ্টা করব আমাদের এই পর্বের আলোচনা একেবারে শেষ পর্বে এসে পৌঁছেছি আপনাদের জন্য দোয়া করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে শেষ করছি ওয়াখির আওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবারাকাত ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank Quadrant Court আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I BO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি এবাদত আমল করলেই কি হয়ে যায় ভাবেন কি যা কিছু করছেন তাই